কিছু মাঝহাবি আলেম বলে যারা আট রাকাত তারাবির নামাজ পড়ে তারা নামাজ চোর ইসলাম তো আসলে কারো পৈতৃক সম্পত্তি নয় ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিস দিয়ে চলে কোরআন এবং হাদিসে যতটুকু প্রমাণিত আছে এর চেয়ে যদি বেশি কেউ করে তাহলে সে হচ্ছে ইসলামকে অবমাননাকারী বেশি করার অধিকার কারণে নাই তো মাগরিবের সালাদ তিন রাকাত আমি যদি পাঁচ রাখাত আদায় করি সমস্যা আছে আমি তো বেশি সালাত আদায় করলাম ভালো কাজ করলাম কি সমস্যা সমস্যা কি বলেন মাগরীবের সালাতের রাখাত তিন রাকাত আমি যদি দশ রাকাত পনেরো রাকাত বিশ রাকাত মাগরীবের সালাত আদায় করি সমস্যাটা কি সেটা আমাকে বলেন হ্যাঁ রাসুল সাল্লাম করেননি যতই ভালো কাজ হোক সালাত আদায় করা ভালো যতই ভালো কাজ হোক রাসুল যেহেতু মাগরিব তিন পড়ে পড়েছেন আমিও তিন রাকাত পড়বো যদি বেশি করতে চাই তো অন্যায়কারী আমি যে বেশি করছে সে অন্যায়কারী সুতরাং যে আট টাকা সালাত করে তাকে নামাজ চোর বলা যাবে না অন্যায় কথা